আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে যখন আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে হাওয়াজিন গোত্রের মাল থেকে যা দান করার তা দান করলেন আর তিনি কুরাইশ গোত্রের লোকদের একশো করে উট দিতে লাগলেন তখন আনসারদের মধ্যে কিছু সংখ্যক লোক বলতে লাগল আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে ক্ষমা করুন তিনি কুরাইশদেরকে দিচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না অথচ আমাদের তলোয়ার থেকে এখনও তাদের রক্ত ঝরছে আনাস রদিয়াল তাল্লাহ্ন বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের নিকট তাদের কথা পৌঁছানো হলো তখন তিনি আনসারদেরকে ডেকে পাঠালেন এবং চর্মনির্মিত একটি তাঁবুতে তাদের একত্রিত করলেন আর তাদের সঙ্গে তাদের ব্যতীত আর কাউকে ডাকলেন না যখন তারা সকলে একত্রিত হলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের নিকট এলেন এবং বললেন আমার নিকট তোমাদের ব্যাপারে যে কথা পৌঁছেছে তা কি তাদের মধ্যে বয়স্ক লোকেরা তাকে বললেন হে আল্লাহ রসুল আমাদের মধ্য হতে বয়স্করা কিছুই বলেনি আমাদের কতিপয় তরুণরা বলেছে আল্লাহ আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামকে ক্ষমা করুন তিনি আনসারদেরকে না দিয়ে কুরেশদেরকে দিচ্ছেন অথচ আমাদের তরবারি হতে এখনও তাদের রক্ত ঝরছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি এমন লোকদেরকে দিচ্ছি যাদের কুফরির যুগ মাত্র শেষ হয়েছে তোমরা কি এতে খুশি নও যে লোকেরা দুনিয়াবি সম্পদ নিয়ে ফিরবে আর তোমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে মঞ্জিলে ফিরবে আর আল্লাহর কসম তোমরা যা নিয়ে মঞ্জিলে ফিরবে তা তারা যা নিয়ে ফিরবে তার চেয়ে উত্তম তখন আনসারগণ বললেন হ্যাঁ হে আল্লাহ রসুল আমরা এতেই সন্তুষ্ট অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমার পরে তোমরা তোমাদের উপর অন্যদের খুব প্রাধান্য দেখতে পাবে তখন তোমরা ধৈর্য অবলম্বন করবে যে পর্যন্ত না তোমরা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে হাউজে কাউসারে মিলিত হবে আনাস রাজিয়াল্লাহ তাল্লাহ্ন বললেন কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারিনি